মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق عن عبادہ بن سومت رضی اللہ تعالیٰ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من من تعار اللیل وقال لا لا الہ الا اللہ شریک له له الملک وله الحمد وهو على كل شيء قدیر سبحان اللہ اللہ اللہ والحمد للہ ولا الہ الا اکبر কালা কুয়াতা বিল্লাহ ফিরলি সুম্মা দা ফাকবিলাত রাহুল বখারি সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলি ওসাল্লাম আমরা ফাজাইল আমল বিধানে এক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম অজুর ফজিলত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা ফাজাইল আমলের আলোচনায় আলোচনা করছিলাম অজুর ফজিলত আমরা যদি সুন্দরভাবে অজু করি তাহলে আল্লাহ তালা আমাদের অতীতের পাপকে ক্ষমা করে দেবেন আমরা যদি সুন্দর করে অজু করে দূরে কাত সলাত আদায় করতে পারি এবং অজুর পরে যদি দোয়া পড়তে পারি আশাহাদ আল্লাহ ইহ শরিক আল্লাহু ও আশাহাদ আল্লাহ মোহাম্মদ আব্দ রসুলহু আল্লাহর নবী বলেছেন তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের আমাদের সুযোগ হয়ে যাবে এ মর্মে আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা যখন সলাতের ইচ্ছা করো তখন তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো তোমাদের দুটি হাত ধৌত করো কোনই পর্যন্ত তারপর তোমরা মাথা মাসা করো এবং দুই পা ধৌত করো টাকনো পর্যন্ত আল্লাহ তালা অজু করার জন্য এভাবে আদেশ করেন ওবাদেবনে সমেত রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মিনাল্লাইলে যে ব্যক্তি রাতে ঘুম থেকে উঠল অকালা এবং বলল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছড়া কোনো মাবুদ নেই ওয়াহদাহু লা শরিক আলাহু তিনি একক তার কোনো শরিক নেই লাহুল মুলক ওয়ালাহুল হামদ ওহ আলা কুল্লি শাইন কাদির রাজত্ব তার প্রশংসা তার সর্বশক্তিমান তিনি অসুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পবিত্রতা আল্লাহর প্রশংসা আল্লাহর অল্লাহ আকবর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় কুয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে এবং আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি মানুষের নেই এই পর্যন্ত দোয়া পড়ার পরে যদি মানুষ বলে রব্বিক ফিরিলি প্রতিপালক আমাকে মাফ করো যতবার ইচ্ছে রব্বিক ফিরিলি তুমি আমাকে মাফ করো এই বাক্য বলার পরে যদি ফাদা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহর কাছে ক্ষমা চাই রব্বি ইন্নি জলম তো নফসি ফাঁক ফেরিলি প্রতিপালক আমি নিজের প্রতি অত্যাচার করেছি তুমি আমাকে মাফ করো রব্বিক ফিরিলি বলে বলে দাইয়ে বলে মন দাখালা বাইতে মেনান প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো আমার পিতামাতাকে ক্ষমা করো যত মুমিন নারী পুরুষ মুসলমান হিসেবে এসেছে তুমি সবকে ক্ষমা করো আল্লাহ মগ ফিরলে আবি ওর ফদরজা তাহফিল মাহাদিন অফসাল্লাহফি কবরিহি ও নাব্বিরলাহফি হে আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো মানুষ ঘুম থেকে উঠে এই দোয়া পড়ার পরে রব্বিক ফিরিলি এই বাক্যটি বলার পরে তার ইচ্ছে মতো দোয়া করবে নিজের জন্য আহাল পরিবারের জন্য দীর্ঘ সময় দোয়া করার পরে আল্লাহ রসুল বলছেন যে ফাতাওয়াসা তারপর ও অজু করল ওয়া সল্লা সলাত আদায় করলো কবিলাত সলাত হোক তাহলে তার সলাৎ কবুল করা হবে আল্লাহর নবী বলছেন যে মানুষ যদি রাতে এভাবে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে যদি এই দোয়া পাঠ করে এই দোয়া পাঠ করার পরে যদি সে ক্ষমা প্রার্থনা করে কোনো কিছু চায় যা চাইবে তাই দেওয়া হবে যেই বিষয়ে ক্ষমা চাইবে সেই বিষয়ে তাকে ক্ষমা প্রদান করা হবে হাদিস বোখারি মুসলিমের সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই সুযোগ কি গ্রহণ করতে পারি না আমরা কি একটু রাত্রি দুইটায় তিনটায় উঠে এই দুয়াটা পড়ে আমাদের জন্য পরিবারের জন্য জাতির জন্য দেশবাসীর জন্য একটু ক্ষমা চাইতে পারি না সম্মানিত দর্শক মণ্ডলী মুসলিম ভাই বোন আপনারা একটু দেখুন রাতে উঠে এই দুয়াটা পড়ুন বোখারিতে আছে আপনার রাতে উঠে সলাত আদায় করার ব্যাপারে আছে ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন মানুষ যখন রাতে ঘুম থেকে জাগে রাতে ঘুম থেকে জেগে আল্লাহর কাছে প্রার্থনা করে সলাতাদাই করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন তিনি বলছেন এইভাবে যে মামিন মুসলিমিন এবি তো তাহেরান যে কোনো মুসলমান রাত অতিবাহিত করে অজু অবস্থায় অজু করে রাত অতিবাহিত করে ফাইয়া মিনাল্লা এলে রাতের কোনো এক অংশে উঠে ফাইয়াস আল্লাহ আল খাইরা তারপর আল্লাহর নিকটে কল্যাণ চাই ইয়াহু আল্লাহ তালা তাকে তা প্রদান করেনি তাকে দিবেনি অবশ্যই দিবেন সম্মানিত দর্শক মন্ডলী পাওয়ার জন্য এখানে আমরা আর জিনিস বুঝতে পারছি যে অজু করে সওয়া ভালো অজু করে আমরা শুইব এটাই আমাদের জন্য গ্রহণীয় এটাই আমাদের জন্য সন্ন্যত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন নবী করিম সাল্লি আলি সাল্লাম এদা আওয়া এলা ফেরা ফেরাশেহি ফেয়াতাউদ্দাও যখন আল্লাহর নবী বিছানে আশ্রয় নিতে যেতেন তখন তিনি অজু করতেন বিছানে আশ্রয় নিতে যাওয়ার সময় অজু করে নিতেন এরপরে তিনি ডান কাতে শুইতেন হাতকে গালের নিচে করে ডান কাতে হয়ে তিনি বলতেন আল্লাহম্মা আসলাম তো অজি এলেইকা হে আল্লাহ আমি আমার আত্মাকে তোমার নিকটে সমর্পণ করলাম আমি আমার মুখমণ্ডলকে তোমার দিকে সমর্পণ করলাম অফাউয়াজ তো আমরি এলেইকা আমি আমার কাজকে তোমার নিকটে সমর্পণ করলাম অলজাত জাহারি এলেইকা আমি আমার পিঠকে তোমার দিকে সমর্পণ করলাম তোমার নিকটে সমর্পণ করলাম লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা এলেইকা বাঁচার কোনো পথ নাই কোনো আশ্রয়স্থল নেই তুমি ছাড়া তুমি ছাড়া না কোনো বাঁচার পথ আছে না কোনো আশ্রয়স্থল আছে আল্লাহ আসলাম তো মেনে নিলাম তোমার নবীকে যেই নবী তুমি পাঠিয়েছ এবং যে কোরআন মাজিদ তুমি অবতীর্ণ করেছ সেই কোরআন মাজিদের প্রতি আমরা ইমান আনলাম যে নবী তুমি পাঠিয়েছ তাকে নবী হিসেবে মেনে নিলাম আর যে কেতাব কোরআন তুমি পাঠিয়েছ তাকে আমরা ধর্মীয় গ্রন্থ হিসেবে মেনে নিলাম বোখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী সুন্দর করে অজু করে যদি আমরা এই দোয়া পড়ে ডান কাতে ঘুমিয়ে যাই নিরাশা হবেন না যে এত বড় দোয়া কি করে মুখস্থ করব। আপনি যে ছোট দোয়া আপনার মুখস্থ আছে তা আপনি পড়ে ঘুমাতে পারেন আল্লাহ বিস্মে কামত ওয়াহে আল্লাহ তোমার নামে ঘুমাচ্ছি তোমার নামে জীবিত হব তোমার নামে মারা যাচ্ছি তোমার নামে জীবিত হব আপনি এই ছোট দোয়া পড়ে ঘুমাতে পারেন আল্লাহ কিনি আদাবাক ইয়ামা তাবাস এবাদাক আল্লাহ তুমি আমাকে সেই দিনের শাস্তি থেকে বাঁচাও যেদিন তুমি মানুষের পুনরুত্থান ঘটাবে এই দোয়া আপনি পড়ে ঘুমাতে পারেন আপনি আয়াতুল কুরসি পড়েও ঘুমাতে পারেন আল্লাহর নবী বলছেন যে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে সারা রাত শয়তান তার কাছে আসবে না তার কোনো ক্ষতি করতে পারবে না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আয়সারাজুর বিবরণ যে আল্লাহ নবী সুরা নাস সুরা ফালাক সুরা এখলাস পড়ে বিছানা আশ্রয় নিতেন দুই হাতে হালকা এভাবে থুথু দিয়ে তিনি সম্পূর্ণ শরীর এবং সামনের দিক বলিয়ে মুছে নিতেন এগুলো হচ্ছে আপনার ঘুমানোর দোয়া সুরা মূল পড়ে মানুষ ঘুমাতে পারে সুরা আরিফলাম তানজিল পড়ে মানুষ ঘুমাতে পারে ঘুমানোর জন্য অনেক দোয়া আমরা মনে করব যদি আপনি সুন্দর করে অজু করে এই দোয়া পড়ে ডান কাতে ঘুমাতে পারেন তারপরে রাতের এক পর্যায়ে গিয়ে ঘুম থেকে উঠলেন আল্লাহ নবী বলছেন ঘুম থেকে উঠে এস আল্লাহ আল খাইরা আল্লাহর নিকটে করলেন চাইবে তবে ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়া সোননাথ হবে কোনটা যেটা আমরা একটু আগে বললাম লাহ ইহ ইহ ওয়াহদাহু লা শারিকা আল্লাহ লাহুল আলা কুল্লি শাইন কাদির সুবাহান আলহামদুলিল্লাহ বিল্লাহ এই দোয়া পড়ে যদি মানুষ আল্লাহর কাছে কিছু ক্ষমা চায় তাহলে যা চাইবে তাই দিবেন আল্লাহ তালা সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু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 or British? the space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. the place to knock Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? the opportunity to ask But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died? the freedom to unmask So there are various ways which we can prove the argument to be wrong.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 করে বিছানে ঘুমাবে এই দুয়াটি পড়ে এরপরে ঘুম থেকে উঠে এই দুয়াটি পড়বে এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দেবেন আবু হরের রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন এনজেলুল্লাহ তালা দুনিয়া হেইনা ইয়াবকা আখের আল্লাহ তালা রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে প্রথম আকাশে নেমে আসেন সপ্তম আকাশ থেকে সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন মায়াদুনি ফস্তা জীব আল্লাহ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মাইয়াস আলুনি ফাউতিয়েহু কে আমার কাছে কিছু চায় যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেব মাইয়াস তাক ফেরুনি ফাঁক ফেরালাহু কে আমার নিকটে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব বোখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী দেখুন অজু করে ঘুমিয়ে উঠে এই দোয়া পড়লে যা চাইবে তাই যে আল্লাহ দিয়ে দিবেন তার প্রমাণে বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গিয়ে অর্থাৎ রাত্রি দুইটার পরে তিনটার পরে একটার পরে এরকম সময়ে যদি মানুষ উঠে অজু করে এই দোয়া পড়ে যা চাইবে আল্লাহ তালা তাই দিবেন যেই বিষয়ে প্রার্থনা করছেন সে বিষয়ে প্রার্থনা গ্রহণ করবেন যে ব্যাপারে তিনি ক্ষমা চাইবে তিনি মানুষকে ক্ষমা করে দিবেন আল্লাহর নবী এ কথাই বলছেন আবু হরাই আল্লাহ আনহ বলেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন মানুষ যখন রাত্রে ঘুমায় তখন ইবলিস তার মাথাতে তিনটি গিরা লাগায় তার চুলের উপরে সালাফাও কাদিন তিনটি গিরা লাগায় প্রত্যেক যারা রাত্রে ঘুমায় শয়তান তার মাথায় মাথার চুলে তিনটে গিরা লাগায় গিরে লাগায় আর ওই গিরের উপরে হাদে এভাবে থাবা মারে আর বলে আলাইকা লাইলুন তবিল রাত অনেক ঘুমাও আলাইকা লাইলুন তবিল রাত অনেক আছে ঘুমাও ঘুমাতে থাকো ঘুমাও এইভাবে তিনটে গিরা লাগিয়ে দিয়ে গিরার উপর এভাবে থাবা মেরে ও বলে যে রাত অনেক আছে ঘুমাতে থাকো আল্লাহর নবী বলছেন যে ফাইন ইনতাবাহা আও ইস্তায় গাজা মিনাল্লাহ এলে কোনো ব্যক্তি যখন ঘুম থেকে জেগে যায় ও দেখার আল্লাহ আল্লাহকে স্মরণ করে ঘুম থেকে উঠেই বলে আলহামদুলিল্লাহ আহিয়ানা সুর ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ তালা আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করলেন বা আমরা যে আগের দোয়াটা বললাম সেটাও বলতে পারে যদি এই দোয়া পড়ে আল্লাহর নবী বলছেন যে ইনহাল্লাত ওকদা তাহলে একটা গিরা খুলে যাবে ওয়াইন তাওয়াজ্জা ফান হাল্লাত ওকদা যদি উঠে দোয়া পড়ে অজু করে তাহলে আর একটা গিরা খুলে যাবে ফাইন সল্লা ইনহাল্লাত ওকদা যদি অজু করে সলাত আদায় করে তাহলে আর একটা গিরা খুলে যাবে ফাঁস বাহা নশিতন তিবন্নপসে একেবারে ফুর্তি হয়ে আনন্দিত হয়ে সে সকাল করে নইলে সে সকাল করে একেবারে মস্তিষ্ক ভারী করে কেননা আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি সকালে উঠে না রাতে উঠে আল্লাহকে ডাকে না শয়তান তার কানে পেশাব করে দেয় ফাবা আল্লাহ শয়তান ফিওজ নাই হ্যাঁ শয়তান তার দুই কানে পেশাব করে দেয় তখন ও সকাল আটটার দিকে উঠে তখন তার মুখটা ভারী হয়ে থাকে এবং মুখের দুই দিকে কি কি যেন লেগে থাকে আমরা এটা বুঝতে পারি না অলস মানুষ রাত দুটায় ঘুমিয়েছে সকাল আটটায় উঠছে তখন মুখটা ভারী করে কেমন কেমন লাগে আপনার এটা সবাই দেখেছেন আর যারা রাতে উঠে দোয়া করে অজু করে সলাত আদায় করে তার সকাল হয় খুব সুন্দরভাবে একবারে আনন্দের সাথে ফুর্তির সাথে সকাল হয় সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র হাদিসের এ অংশে বুঝতে পারছি যে শয়তান মানুষের দুই কানে পেশাব করে দেয় আর আমরা এটাও বুঝতে পারছি যে শয়তান মানুষের মাথার পিছন দিকে তিনটে গৃহে লাগায় এরপরে যেটা আমরা বুঝতে পারলাম যে গৃহে তিনটি খুলে যায় তিনটি কাজে ঘুম থেকে উঠে যদি দোয়া পড়ে তাহলে একটা গৃহে খুলে যাবে ঘুম থেকে উঠে যদি অজু করে তাহলে আর একটা গৃহে খুলে যাবে আমরা অজুরই ফজিলত বর্ণনা করছিলাম অজু করলে আমরা কি বিনিময় ভোগ করব সেটা আমরা বলছিলাম যদি সুন্দর করে অজু করে তাহলে আল্লাহর নবী বলছেন যে ও একটা পরিত্রাণ পেয়ে যায় এবং খুব আনন্দের সাথে সকাল করে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যখন কোনো পাপ করে বসে যে কোনো অপরাধী যখন কোনো পাপ করে বসে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন ফায়াকুম ওয়াত তাহারো পাপ করে ও অজু করে সুন্দর করে অজু করে অসল্লা কাতায়ন এরপরে দুই কাত সলাত আদায় করে সুম্মাইয়াস্তাক ফিরুল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাই ফা গাফার আল্লাহু তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন যে কোনো ব্যক্তি যে কোনো পাপের পরে সুন্দর করে অজু করলো তারপর দূরে কাত সলাত আদায় করলো তারপর আল্লাহর নিকটে ক্ষমা চাইল আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন ক্ষমা চাইলেই অন্তর থেকে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলে তো আল্লাহ ক্ষমা করেন আবু হরারা রাজি আল্লাহ তালানো বলছেন যে আল্লাহ নবী বলেছেন যে রাজুলুন আদনাবা দাম্বান যে কোনো মানুষ একটা পাপ করলো যে কোনো মানুষ একটা পাপ করলো পাপ করে আল্লাহকে বলল রব্বি আজনাব্দ প্রতিপালক আমি পাপ করেছি তখন আল্লাহ তালা বলেন যে আলেমা আব্দি আল্লাহ রাব্বান আমার দাস কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন ইয়া হু ওয়াক ফেরুল্লাহ যিনি তাকে শাস্তি দিতে পারেন যিনি তাকে ক্ষমা করতে পারেন এটি কি আমার দাস জানে জেনে শুনে যদি এটা বলে কাদ গাফার তোলে আব্দি আমি আমার দাসকে বান্দাকে আমি ক্ষমা করে দিলাম তারপর কিছুদিন গেল আবার একদিন পাপ করে বসলো সে বলল রাব্বি আজনাব্দ ফাঁক ফিরে হলি প্রতিপালক আমি পাপ করেছি তুমি ক্ষমা করো তখন আল্লাহ তালা বলেন আমার দাস দাসী কি জানে যে আমি তাকে শাস্তি দিতে পারি আমি তাকে ক্ষমা করতে পারি যদি আমাকে জেনে শুনে বলে যে আমাকে ক্ষমা করো তাহলে আমি তাকে ক্ষমা করে দিব সম্মানিত দর্শক মন্ডলী এরকম যতবার করবে যদি আল্লাহকে জেনে শুনে আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করবেন সম্মানিত দর্শক মন্ডলী অজু করে দুরেকত সলাত আদায়ের ব্যাপারে বোখারি মুসলিম থেকে একটা ঘটনা বলি সেটা হচ্ছে ইব্রাহিম আলাই ইসলামের স্ত্রীর ঘটনা কেউ যদি বিপদে পড়ে ইমান বাঁচাতে চাই তাহলে কিভাবে বাঁচাতে হবে এখানে খুব খোলাখলি প্রমাণ হবে দেখুন তো দর্শক মন্ডলী বুঝতে পারেন কিনা আবু হরাইরা রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল আলি আসাল্লাম বলেছেন দাখালা ইব্রাহিম কারিয়াতান ইব্রাহিম আলাইসাল্লাম একটা গ্রামে প্রবেশ করলেন অফিহা জাব্বারুন মিনাল জাবাবেরা সেই গ্রামে ছিল স্বৈরাচারী স্বেচ্ছাচারী শাসক ফাকির আল্লাহু স্বৈরাচারী শাসককে বলা হলো যে দাখালা ইব্রাহিম ও মাহু এমরা হে আহসানুন্নেসায় ইব্রাহিম নামে একজন ব্যক্তি এ এলাকায় প্রবেশ করেছেন তার সাথে একজন নারী রয়েছে সে নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী ইব্রাহিমের নিকটে লোক পাঠানো হলো ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হলো ইব্রাহিম বলো তোমার সাথে কে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হিয়া উক্তি সে আমার বোন সুমা রাজা ইলাইহা তারপর তিনি তার স্ত্রীর নিকটে আগিয়ে গেলেন এবং বললেন ফালা তুকা দেবী হাদিসি সারা তুমি আমাকে আমার কথাতে মিথ্যুক প্রমাণ করো না কাদ আখবর তোহম আন্নাকে উক্তি আমি তাদেরকে বলে দিয়েছি যে তুমি আমার বোন এই এলাকা দিয়ে কোনো স্বামী স্ত্রী পার হতে পারে না এই স্বৈরাচারী শাসক তার সাথে অন্যায় করে এই জন্য আমি তোমাকে বোন বলে পরিচয় দিয়েছি তোমাকে জিজ্ঞাসা করলে তুমি আমাকে ভাই বলেই আখ্যা দিও এরপরে ইব্রাহিম আলাইসাল্লাম ফার সালা বিহা ইলাইহে সারাকে তার নিকটে পাঠিয়ে দিলেন ফাকামা ইলাইহা স্বৈরাচারী শাসক সারার সাথে অন্যায় করার জন্য দাঁড়ালো ফাকামাত সারাও দাঁড়ালেন তিনি অজু করলেন সলাত আদায় করলেন সম্মানিত দর্শক মন্ডলী বিপদের সমাতে দেখেন তিনি অজু করলেন এবং সলাত আদায় করলেন অজু করে দুই রেখাত সলাত আদায় করে এবার তিনি বলছেন আল্লাহম্মা আমান্ত বেক অবে নাবি একা আল্লাহ তোমার নবীকে বিশ্বাস করেছি তোমার প্রতি ইমান এনেছি আমি তোমার নবীকে নবী হিসেবে মেনে নিয়েছি অমা হাসান তো ফার্জে ইল্লা আলা জাউজি আমি আমার স্বামী ছাড়া কারোর জন্য আমার লজ্জা স্থানকে বৈধ করিনি প্রতিপালক ফালা তুসাল্লে তালাইয়া আল কাফের আজ তুমি কোনো কাফেরকে আমার উপরে জয় করো না আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবীকে বিশ্বাস করি আমি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া কারোর জন্য বৈধ করিনি অতএব আল্লাহ তালা আমি তোমার উপরে জোর দাবি জানিয়ে বলতে চাই তুমি আমার উপরে কোনো অত্যাচারী শাসককে জয় করো না এই পর্যন্ত বলতে না বলতেই তার ভিতরে একটা বেহুসি চলে আসলো সে অজ্ঞান হয়ে যায় তারপরে সে পা দিয়ে মাটিতে আঘাত করতে থাকে তখন সারা বলেন প্রতিপালক তুমি একে এখানে মেরো না এ যদি এই অবস্থায় মারা যায় তাহলে মানুষে বলবে যে সারা তাকে হত্যা করেছে আমি এই অপদ নিতে চাই না এরকম ঘটনা এক বর্ণে দুই বর্ণে তিন তিনবার ঘটলো শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল এই তোমরা কে আছো একে নিয়ে যাও এ নারী নয় একজন শয়তান তোমরা তাকে ইব্রাহিমের নিকটে ফেরত দাও এবং তার জন্য একটা হাজেরা দাসী দিয়ে দাও সারা তাকে সাথে নিয়ে গিয়ে ইব্রাহিমের নিকটে পৌঁছে ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন আপনি জানেন স্বৈরাচারী শাসককে আল্লাহ অপমানিত করেছেন আল্লাহ তালা স্বৈরাচারী শাসকের মাধ্যম দিয়ে আমাদেরকে একজনকে দাসী দিয়েছেন যার নাম হাজারা অন্য হাদিসে এসেছে ইব্রাহিম আলাই সালামও তার স্ত্রীকে সেখানে পাঠিয়ে দিয়ে সলাত আদায় করে আল্লাহর কাছে এই বিপদ থেকে বাঁচতে চাচ্ছিলেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা অজু করার বিষয়টি বলতে বলতে আমরা একথাও এখানে জানতে পারলাম যে বিপদে পড়ে যদি অজু করে দুই রেখাত সালাত আদায় করে বাঁচতে চাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে দিবেন সম্মানিত দর্শক মন্ডলী অজু করার আমরা পরিণতি জানছিলাম অত্র হাদিসে অজুরের একটা বিনিময় বুঝতে পারলাম যে অজু করে সলাত আদায় করে আল্লাহর কাছে বিপদ থেকে বাঁচতে চাইলে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন আল্লাহ আমরা যেন এরকম সুবিধা অসুবিধায় অজু